তোমরা কি ওমর খালিদ আর তারিখের কথা শুনুনি ভুলে গেছ কি বীর যোদ্ধা গাজী সালাউদ্দিন আয়ুবির কথা মুসলিম জাতির মান মর্যাদা রক্ষায় তারা বুকের তাজা রক্ত দিয়েছিলেন আর অকাতরে জীবন দিয়েছিলেন রণাঙ্গনের মাঠে ভেঙে তছনছ করে দিয়েছিলেন জালিমের অত্যাচারী প্রাসাদ লাঞ্ছিত বঞ্চিত সকল মানুষকে ফিরিয়ে দিয়েছেন সর্বস্ব এসো আজ আমরাও তাদের পথের পথিক হয়ে জীবন উৎসর্গ করি তরে শহীদের ঈদগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন আল্লাহর দুশ্মন কেটে করা তার দুশ্মন কেটে কান কান রক্তের স্রোতে শহীদের চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের ইদিগারে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন দুঃখিনীর হাহাকার বুক পাটা চিৎকার মাবুনের কান্না শুনি সারাক্ষণ মজুলুম দিন রাত করে যায় ফরিয়াদ আল্লাহর নুসরাত আসবে কখন দুঃখিনীর হাহাকার বুক পাটা চিৎকার মাবুনের কান্না শুনি সারাক্ষণ মজলুম দিন রাত করে যায় ফরিয়াদ আল্লাহর নুসরাত আসবে কখন ইমানের দাবি নাম শহীদের দিগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের দিগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন আল্লাহর দুশ্মন কেটে কর কান কান আল্লাহর দুশ্মন কেটে কর কান কান রক্তের স্রোতে কর সাইক্লোন অসীম শহীদের দিগাহে চল মুসলিম ধর্মের পথে করা জীবন বিলীন শহীদের দিগার চল মুসলিম ধর্মের পথে করা জীবন বিলীন শিশু আর কিশোরের হাজারি তো সইছে না অন্তরে কি যে করি বলতো মজলুম বাঁচাতে চলো যাই জিহাদে মুক্ত করি যত বন্দিনী শিবিরে শিশু আর কিশোরের হাজারি আর্ত সইছে না অন্তরে কি যে করি বলতো মাজলুম বাঁচাতে চলো যাই জিহাদে মুক্ত করি যত বন্দিনী শিবিরে তৌহিদ জান্দা নিয়ে তৌহিদ জান্দা নিয়ে আসবে খুদারি মদ ভরদম শহীদেরি দিগায় চল ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের দিগারে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন আল্লাহর দুশ্মন কেটে কর কান কান আল্লাহর দুশ্মন কেটে কর কান কান রক্তের ত্রুতে কর তাই শহীদের দিগারে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের দিগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন উমরের হুঙ্কার কালীদের গর্জন তারিখের মতো বীর মুজাহিদ অন্যায় অপরাধ জালিমের চিরসাদ ভেঙে দাও দুর্বার তাগুতের নী উমরের হুঙ্কার খালিদের গর্জন তারিখের মতো বীর মুজাহিদ অন্যায় অপরাধ জালিমের চিরসাদ ভেঙে দাও দুর্বার তাগুদের নীল সংগ্রামীর নবীর হাতে নাও সংগ্রামীর হাতে নাও তোমাদের সাথী কত আল্লাহ মহিন শহীদের চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের ঈদগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন আল্লাহর দুশ্মন কেটে কর কান কান আল্লাহর দুশ্মন কেটে কর কান কান রক্তের স্রোতে কর সাইক্লোন অসীম শহীদের ঈদগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন বিলীন শহীদের ঈদগাহে চল মুসলিম ধর্মের পথে কর জীবন দিলি